بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا পবিত্র ও মহিমময় তিনি যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময় তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা واتينا موسى الكتاب وجعلناه هدى لبني اسرائيل الا تتخذوا من دوني وكيلا আমি মুসাকে কিতাব দিয়েছিলাম ও উহাকে করিয়াছিলাম বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক আমি আদেশ করিয়াছিলাম তোমরা আমাকে ব্যতীত অপর কাহাকেও কর্মবিধায়ক রূপে গ্রহণ করিও না ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا হে তাহাদের বংশধর যাহাদেরকে আমি নুহের সঙ্গে আরোহণ করাইয়াছিলাম সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا এবং আমি কিতাবে প্রত্যাদেশ দ্বারা বনি ইসরায়েলকে জানাইয়াছিলাম নিশ্চয় তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হইবে فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار ۖ অতঃপর এই দুইয়ের প্রথমটি নির্ধারিত কাল যখন উপস্থিত হইল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে যুদ্ধে অতিশয় শক্তিশালী উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم وجعلناكم أكثر نفيرا অতঃপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও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 যাহাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানিতে পারো এবং আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করিয়াছি وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেক মানুষের কর্ম আমি তাহার গ্রীবালগ্ন করিয়াছি এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য বাহির করিব এক কিতাব যাহা সে পাইবে উন্মুক্ত اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তুমি তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংসের জন্য এবং কেহ অন্য কাহারও ভার বহন করিবে না আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাহাকেও শাস্তি দেই না وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আমি যখন কোন জনপদ ধ্বংস করিতে চাই তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করিতে আদেশ করি কিন্তু উহারা সেখানে অসৎকর্ম করে অতঃপর উহার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হইয়া যায় এবং আমি উহা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا নুহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করিয়াছি তোমার প্রতিপালকেই তাহার বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا কেহ আশু সুখ সম্ভোগ কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এইখানেই সত্তর দিয়া থাকি পরে উহার জন্য জাহান নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায় ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا যাহারা মমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে তাহাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য كلا نمد هؤلاء وهؤلاء وما كان عطاء ربك محظورا তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহাদেরকে ও উহাদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا লক্ষ্য করো আমি কিভাবে উহাদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا আল্লাহর সঙ্গে অপর কোন ইলাহ সাব্যস্ত করিও না করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে তাহাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উপ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মমতা বসে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও হে আমার প্রতিপালক তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও এবং কিছুতে অপব্যয় করিও না إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানের ভাই এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم فقل لهم قولا ميسورا এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয় তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাহলে উহাদের সঙ্গে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 এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায় ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না কর্ণ চক্ষু হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফত তলব করা হইবে ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করিও না তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারিবে না كل এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا তোমার প্রতিপালক ওহিদ দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন এগুলি তাহার অন্তর্ভুক্ত তুমি আল্লাহর সঙ্গে অপর ইলা স্থির করিও না করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হইবে أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন এবং তিনি কি নিজে ফিরিস্তাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا আর অবশ্যই আমি এই কুরআনে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায় قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا বল যদি তাহার সঙ্গে আরো ইলাহ থাকিত যেমন উহারা বলে তবে তাহারা আরস অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করিবার উপায় অন্বেষণ করিত سبحانه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 وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا আমি উহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি যেন উহারা তাহা উপলব্ধি করিতে না পারে এবং উহাদেরকে বধির করিয়াছি তোমার প্রতিপালক এক ইয়া যখন তুমি কুরআন হইতে আবৃত্তি করো তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া উহারা সরিয়া পড়ে نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا যখন উহারা কান পাতিয়া তোমার কথা শুনে তখন উহারা কেন কান পাতিয়া শুনে তাহা আমি ভালো জানি এবং ইহাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করিতেছ انظر كيف ضربوا لك الأمثال فضلوا فضلوا فلا يستطيعون سبيلا দেখো উহারা তোমার কি উপমা দেয় উহারা পথভ্রষ্ট হইয়াছে ফলে উহারা পথ পাইবে না وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا উহারা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইল কি নতুন সৃষ্টিরূপে উত্থিত হইব قل كونوا حجارة أو حديدا বলো তোমরা হইয়া যাও পাথর অথবা লোহ أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريباً অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তাহারা বলিবে কে আমাদেরকে পুনরুত্থিত করিবে বল তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন অতঃপর উহারা তোমার সম্মুখে মাথা নাড়িবে ও বলিবে উহা কবে বল হইবে সম্ভবত শীঘ্রই يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করিবেন এবং তোমরা তাহার প্রশংসার সঙ্গে তাহার আহ্বানে সাড়া দিবে এবং তোমরা মনে করিবে তোমরা অল্পকালেই অবস্থান করিয়াছিলে وقل لعبادي يقولوا التي هي আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বলো নিশ্চয়ই শয়তান উহাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু রব্বুকুম আ'লামু বিকুম ان يشا يرحمكم او ان يشا يعذبكم وما ارسلناك عليهم وكيلا তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন ইচ্ছা করিলে তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করিলে তোমাদেরকে শাস্তি দেন আমি তোমাকে উহাদের অভিভাবক করিয়া পাঠাই নাই وربك اعلم بمن في السماوات والارض ولقد فضلنا بعض النبيين على بعض واتينا داود زبورا যাহারা আকাশ মণ্ডলীয় পৃথিবীতে আছে তাহাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়াছি দাউদকে আমি জাবুর দিয়াছি قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে ইলাহ মনে করো তাহাদেরকে আহ্বান করো করিলে দেখিবে তোমাদের দুঃখ দৈন্য দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا ورجع ذلك الكهوفان كره তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে তাহার দয়া প্রত্যাশা করে ও তাহার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا এমন কোন জনপদ নাই যাহা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করিব না অথবা যাহাকে কঠোর শাস্তি দিব না ইহা তো কিতাবে লিপিবদ্ধ আছে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 وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا স্মরণ করো যখন ফিরিস্তাদেরকে বলিলাম আদমকে সিজদা করো তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করিল সে বলিয়াছিল আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে আপনি কদ্দম হইতে সৃষ্টি করিয়াছেন قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن لأحتنكن ذريته إلا قليلا সে বলিয়াছিল আপনি কি বিবেচনা করিয়াছেন আপনি আমার উপর এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا আল্লাহ বলিলেন যাও তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তবে জাহান্নামেই তোমাদের সকলের শাস্তি পূর্ণ শাস্তি واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا তোমার আহ্বানে উহাদের মধ্যে যাহাকে পারো পদস্খলিত করো তোমার অশ্বারোহী ও পদাধিক বাহিনী দ্বারা উহাদেরকে আক্রমণ করো এবং উহাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হইয়া যাও ও উহাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান উহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা ছলনা মাত্র إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু وإذا مسكم الضر في البحر ضل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 অথবা তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমলনামা দেওয়া হইবে তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا আর যে ব্যক্তি এইখানে অন্ধ সে আখিরাত অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে তাহলে অবশ্যই তোমাকে ইহ জীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল তোমাকে সেটা হইতে বহিষ্কার করিবার জন্য তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্র ছিল এইরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي واجعل لي من لدنك سلطانا نصيرا বলো হে আমার প্রতিপালক আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্কান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا এবং বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হইবারই وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আমি অবতীর্ণ করি কোরআন যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পষ্ট করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا বলো প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا তোমাকে উহারা রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওই করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম তাহা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পাইতে না إلا رحمة من ربك ইয়া প্রত্যাহার না করা তোমার বালকের দয়া তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا বলো যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا এবং উহারা বলে আমরা কখনোই তোমাতে ইমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রশ্রবণ উৎসারিত করিবে أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হইবে যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا অথবা তুমি যেমন বলিয়া থাকো তদ অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে অথবা আল্লাহ ও ফিরিস্তাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে অথবা তুমি আকাশে আরোহণ করিবে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ইমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে যাহা আমরা পাঠ করিব বল পবিত্র মহান আমার প্রতিপালক আমি তো হইতেছি কেবল একজন মানুষ একজন রাসুল وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا إلا أن قالوا أبعث الله بشرا رسولا যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ তখন লোকদেরকে ইমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি আল্লাহ কি মানুষকে রাসুল করিয়া পাঠাইছেন قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم لنزلنا عليهم من السماء ملكا رسولا বলো ফিরিস্তাগণ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফিরিস্তা রাসুল করিয়া পাঠাইতাম قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا বলো আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তিনি তো তাহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم اولياء من دونه ونحشرهم يوم القيامه على وجوههم عميا وبكما وصما ماواهم جهنم مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকে উহাদের অভিভাবক পাইবে না কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ মুখ ও বধির করিয়া উহাদের আবাসস্থল নাম যখনই উহা স্তিমিত হইবে আমি তখনই উহাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করিয়া দিব ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا ইহাই উহাদের প্রতিফল কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল ও বলিয়াছিল অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا উহারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে ক্ষমতাবান তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল যাহাতে কোনো সন্দেহ নাই তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا বলো যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হইতে তবুও ব্যয় হইয়া যাইবে এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া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 ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا ইহার পর আমি বনি ইসরায়েলকে বলিলাম তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا আমি সত্য সহই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আমি কুরআন অবতীর্ণ করিয়াছি খণ্ড খণ্ড ভাবে যাহাতে তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো ক্রমে ক্রমে এবং আমি উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا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 অতিশয় ক্ষীণও করিও না এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ولم يكن له ولي من الذل وكبره تكبيرا বলো প্রশংসা আল্লাহরই যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই তাহার সার্বভৌমত্বে কোনো অংশী নাই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে সুতরাং